บุ๊กทูห้าสิบหกชาปันโนชาปันโนความรู้สึกอนุบุติอนุบุติมีความรู้สึกต้องการอยาก อิจฉาทักะอิจฉาทักะ เรามีความรู้สึก เราต้องการ เราอยากอามาเดร์อิจฉาเชอามาเดร์อิจฉาเราไม่มีความรู้สึก เราไม่ต้องการ เราไม่อยาก อมาเดร์อิจฉาไนอามาเดร์อิจฉาไนกลัวบ่อยা ও า় ভয় পাওয়াดิฉันกลัว আমার ভয় করছে আমার ভয় করছে ดิฉันไม่กลัว আমার ভয় করছে না আমার ভয় করছে না มีเวลา সময় থাকা সময় থাকা เขามีเวลา তার কাছে সময় আছে তার কাছে সময় আছে เขาไม่มีเวลา তার কাছে কোনো সময় নেই তার কাছে কোনো সময় নেই เบื่อ বিরক্ত হয়ে যাওয়া বিরক্ত হয়ে যাওয়া เธอเบื่อ সে বিরক্ত হয়ে গেছে সে বিরক্ত হয়ে গেছে সে বিরক্ত হয়ে যায়নি সে বিরক্ত হয়ে যায়নি হিউ খিদে পাওয়া খিদে পাওয়া মাই তোমাদের কি খিদে পেয়েছে তোমাদের কি খিদে পেয়েছে তোমাদের কি খিদে পায়নি তোমাদের কি খিদে পায়নি তেষ্টা পাওয়া তেষ্টা পাওয়া নাম তাদের তেষ্টা পেয়েছে তাদের তেষ্টা পেয়েছে তাদের তেষ্টা পায়নি তাদের তেষ্টা পায়নি